তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে যদি বলা হয় আর দেরি নাই এখনই চলো ময়দানেতে তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে যদি বলা হয় আর দেরি নাই এখনই চলো ময়দানেতে তাহলে কি যাবে বন্ধু লড়াইয়ের মাঠে আমার সাথে চলে যায় রক্ত তবু জীবন তবু ক্ষুদার পথে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে তোমরা কেউ কি আছো যদি এসে যাই রাতের বেলায় জিহাদের কোন ডাক যাবে কি তোমরা স্ত্রী পুত্র যদিও পড়ে থাক যদি এসে যাই রাতের বেলায় জিহাদের কোন ডাক যাবে কি তোমরা স্ত্রী পুত্র যদিও পড়ে থাক যদি এসে যাই রাতের বেলায় জিহাদের কোন ডাক যাবে কি তোমরা স্ত্রী পুত্র যদিও পড়ে থাক ফিরে আর আসবে না ভাই নিয়ে বিদায় তাদের কাছে ফিরে আর আসবে না ভাই নিয়ে বিদায় তাদের কাছে আছো কি তেমন কেহ সেই না ডাকে সাড়া দিতে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো যদি কখনো সাথী নেই কোনো একাকেই যেতে হয় তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয় যদি কখনো সাথী নেই কোনো একাকেই যেতে হয় তবুও তুমি পারবে যেতে পিছে ফেলে সব ভয় একাই তুমি লড়বে মাঠে বিজয়টা চিনিয়ে নিতে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবনে দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে জীবনের সব বন্ধন সকল মায়া ভুলে যেতে তোমরা কেউ কি আছো তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে তোমরা কেউ কি আছো জীবন দেবে খোদার পথে তোমরা কেউ কি এখন তৈরি আছো শহীদ হতে তোমরা কেউ কি আছো